আপনি বলেছেন একদিনে বারো রাকাত সুন্নাত নামাজ কিন্তু কোন অক্তে কয় রাখা তা জানাবেন এর জন্য কিতাব পড়া উচিত নামাজের মশাইল বই রয়েছে ইসলামী জীবন পদ্ধতি একটি বই রয়েছে তাতে বিস্তারিত পাবেন তবে ফজরে দুই রাকাত সুন্নাথ ফজরের আগেই পড়া উচিত আর জোহরে প্রথমে চার আর শেষে ফরজের পরে হচ্ছে দুই তো আট হয়ে গেল আসরে কোনো সুন্নাতে রাতে বানাই মাগরীবে দুই রেখাত মাগরীবের পরে এসার পরে দুই রাকাত এই হচ্ছে বারো রাকাত সন্ন্যাত কোন কোন হাদিসে দশ রাকাত আছে যে হাদিসে দশ রাকাত আছে সেই হাদিসের মোতাবেক যদি আমল করেন তাহলে জোহরের ফরজের আগে দুই রাখা আর ফরজের পরে দুই রাকাতি